Double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু পিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন বোঝার সহজ পদ্ধতি বিষয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ওইসব বিষয়গুলো কিভাবে কোরআন আমাদের সামনে পেশ করতে চেয়েছে আমরা জানি যে পবিত্র কোরআনে সাহিত্যের অলঙ্কারিক দিক যেগুলো আছে অত্যন্ত সুনিপুণভাবে ব্যবহার করেছে বিশেষ করে প্রবাদ ও উপমার মাধ্যমে যে একটা কঠিন বিষয়কে অত্যন্ত সহজভাবে বোঝানো যায় সবাই এটা স্বীকার করে সবাই এটা জানে তো এই বিষয়টা এবং এই মাধ্যমটা পবিত্র কোরআন কিভাবে ব্যবহার করেছে এবং কঠিন বিষয়গুলো কত সুন্দর করে আমাদের সামনে নিয়ে এসেছে সে বিষয়ে ধারণা দেওয়ার জন্যই আমরা এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে চেষ্টা করে থাকি তো আজকে আমরা চেষ্টা করব একটা বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আমরা আলোচনার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব আমরা প্রথমেই পরিচয় হব বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শেখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিশিষ্ট দিন শেখ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি মোহাম্মদ লুকমান হোসেন সুপ্রিয় দর্শক শ্রোতা কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা মানুষের অন্তরে যদি প্রবেশ করতে পারে তাহলে সে কালেমা তার অন্তরে গেঁথে যায় সুদৃঢ় অবস্থান নেই কোনো ক্রমেই কোনোভাবেই তা বিচ্যুত হয় না তার ফল থেকে তার উপকারিতা থেকে ওই মানুষটা ওই অন্তরটা কখনো গাফেল থাকে না অথবা মাহরুম হয় না বঞ্চিত হয় না তো এটা একটা উপমার মাধ্যমে একটা দৃষ্টান্তের মাধ্যমে যদি উপস্থাপন করা হয় তাহলে অত্যন্ত সাবলীলভাবে আমরা বিষয়টা উপলব্ধি করতে পারবো সেটা পবিত্র কোরআন শরীফে আমাদের সামনে আমরা আলোচকদের কাছ থেকে সেই বিষয়টা শোনার চেষ্টা করব তো আমি আমাদের শেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এই রকম যেই প্রবাদটা আছে উপমাটা আছে সে বিষয়ে আমাদের দর্শক শ্রোতাকে কিছু বলবেন আল্লাহ রবুল্লা আলমিন ক্যালিমা তৈবা মুসলিম সমাজের কাছে কালিমা তৈবা একটি পরিচিত বিষয় যেটি দিয়ে আমরা সাধারণত ক্যালিমা বা এর দৃষ্টান্ত আল্লাহ রাবুল আলম দিচ্ছেন এমন একটি সুন্দর গাছের সাথে যে গাছের শিকড় হলো খুব নিচে শক্তভাবে গাড়া রয়েছে যেটা সহজে উপরে যাবে না আবার তার শাখা প্রশাখাগুলি যেন উপর দিকে ছড়িয়ে গেছে আকাশ মন্ডলী বিশাল দিকে সেই আকাশ এসে ছড়িয়ে গেছে সেই শাখা প্রশাখাগুলি আল্লাহ রাবুল আলমিন এই কালিমা তৈবা উত্তম বাণীটিকে তুলনা করেছেন একটি উত্তম গাছের সাথে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আবার তিনি হাদিসে এই খেজুর গাছকে তুলনা করেছেন উত্তম একজন ব্যক্তির সাথে আর সেই উত্তম ব্যক্তি তখনই হতে পারে যখন তার মাঝে ইমান এর স্থান পায় যখন একজন মানুষ প্রকৃতপক্ষে মমিন মুসলিম হতে পারে তখন এই সেও একটি উত্তম ব্যক্তি হিসাবে গণ্য হবে আল্লাহ রাবুল আলমিন যেমনইভাবে গাছের সাথে তুলনা করেছেন আর গাছের সাথে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মমিন ব্যক্তিকে তুলনা করেছেন এর কয়েকটি দিক হতে পারে খেচুরের গাছ এটি আসলে এমন একটি গাছ যে গাছ যেমন একটা স্থায়িত্বের দিক থেকে তুলনামূলক অন্যান্য গাছের চেয়ে এটা দীর্ঘদিন তা সহজে হালকা ঝড়ে কখনো উপরে যায় না সেটা যেন মজবুত থাকে শক্ত থাকে তাই একজন মানুষের মাঝে বিভিন্ন ধর্ম বিভিন্ন আদর্শ থাকতে পারে কিন্তু সেগুলি কখনো স্থায়িত্ব লাভ করে না কিন্তু ইমান যার মাঝে একবার স্থান লাভ করে সেটি ঠিক সেই খেজুরের গাছের মতোই যেন শক্ত করে তাকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখে এটা একদিক দ্বিতীয় দিক খেজুরের গাছ এটি এমন একটি গাছ যে গাছ থেকে মানুষ বহু দিক থেকে সর্বসময়ে উপকৃত হতে পারে তো মমিন এরও একটি এমন বৈশিষ্ট্য যে মমিন আসলে মমিন ব্যক্তি তার দ্বারা শুধু মানুষ উপকৃতই হবে কোনো দিক থেকে মানুষ মমিনের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হবে না এটা একটা ইমান ও ইসলামের একটি বড় অন্যতম বৈশিষ্ট্য তো ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান আপনাকে যে এই কালেমায় তৈবা এটার যে উদাহরণটা আপনি এখানে আছে এটাকে সহজ করার জন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস আপনি এখানে পেশ করেছেন তা আমরা এই বিষয়ে শেখ মাদানিকে অনুরোধ করব যে এখানে তিনটা বিষয় আয়াতের মধ্যে বলছে যে এরকম একটা কাজ পবিত্র কাজ যে আসলুহা সাবেদ ফারুহা ফিসামা তুতি উকুলাহা কুল্লাহীন এই তিনটা বিষয়কে আপনি সামনে এনে আমাদেরকে যে কালেমায় তৈবার যে সুদৃঢ়তা এটা একটু এখানে আল্লাহ পাক দেখুন যে কি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন দারাবাল্লাহ মাসালান কালিমাতান তৈবাতান কা সাজারাতিন তৈবাতিন আসলুহা সাবিতুন ফারুহা ফিসামা কালিমা তাইবার দৃষ্টান্ত হলো এক গাছের মতো যে গাছের শিকড় প্রথিত আর তার শাখা প্রশাখা উপরে এখানে আমরা আকাশ পর্যন্ত আকাশে চলে হ্যাঁ। গেছে এত বড় এত বিরাট প্রকাণ্ড এখানে আল্লাহ রাবুল আলমিন একটি কালেমার বর্ণনা দিচ্ছেন দৃষ্টান্ত পেশ করছেন যে কালেমা একটি গাছের মতো গাছের শিকড় খুব গভীরে প্রথিত মাটির গভীরে কালেমা তাওহিদের শিকড়টা মানুষের দেলের গভীরে গেঁথে আছে মনের গভীরে গেঁথে আছে গাছের শাখা প্রশাখা উপরে দিগন্ত বিস্তৃত ইমানদারের কালেমা তাওহিদ ভিতরে প্রথিত কিন্তু বাইরে তার সুশোভা যে উমর ইবিনুল খাত্তাব রাজিয়াল্লাহ কালকে রসুলকে হত্যা করার জন্য এসেছিলেন তিনি যখনই কালেমায় বিশ্বাসী হয়ে গেলেন তখন দেখা এবং দিগন্ত জুড়ে উন্মোচনকারী এক রিভলেশন এক বিপ্লব এক চূড়ান্ত এক ঘোষণা এবং তার সুশোভা মণ্ডিত হয়ে আজ চোদ্দশো বছর পর্যন্ত আজও পর্যন্ত ইসলামের কোনো দুশ্মন পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালুর কোনো সমালোচনা করতে পারেনি আমার মনে হয় এখানে অনেক তিনি বর্ণনা করলেন তার সাথে আরেকটা মনে হয় এর সাদৃশ্যের বিষয়ে উল্লেখ করা যেতে পারে যে খেজুর গাছ খুব সুন্দর ফল দেয় পৃথিবীর বুকে যতগুলি ফল উৎপাদিত হয় সবচেয়ে মূল্যবান ও উপকারী ফল যেটা সেটা খেজুর এটা সকলে স্বীকার করেছে জি তো এটা হলো একটা হলো খেজুর গাছের ফলটা হলো সবচেয়ে মূল্যবান ফল পৃথিবীর বুকে এর চেয়ে মূল্যবান ফল হয় না তো কালিমালা ইলাহা ইল্লাল্লাহ এর ফলটা দুনিয়া এবং আখরাতে সবচেয়ে মূল্যবান এর চেয়ে ভালো ফল কোনো দিতে পাওয়া যায় না অন্য আরেকটা দিক আমরা এখানে এই করতে পারি যে এই মূল্যবান ফলটা ভোগ করতে হলে সহজে পাওয়া যায় না কারণ খেজুরের প্রতিটি ইসে এসে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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমরা শেখ মাদানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনাটা শুনছিলাম যে এখানে যে তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এই তিনটা বৈশিষ্ট্যের ভিত্তিতে কালেমে তাইবার সুদৃঢ়তা বা এই কালামে তাইবার যে উপকারিতা সেইটা যদি একটু আরও সংক্ষেপ করে আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা বেশি উপকৃত হবো ইনশাল্লাহ তিনটা কথা যে বলা হয়েছে যে তাহলে সার্বক্ষণিক যে উপকারিতাটা কুল্লাহীন এই তিনটা জিনিস প্রথমে আমাদের বলেন কালেমা তাইবার সার্বক্ষণিক যে উপকারিতা জি জি যে একটা হলো যে সেটা ভাবে প্রথিত আছে উপড়ে ফেলার মতো না ফেলার মতো নয় আরেকটা হলো দিগন্ত বিস্তৃত তার শাখা প্রশাখা এত বড় তার প্রভাব প্রভাবটা এত বড় কালিমা তাইয়েবা আসার কারণে কালিমা তাইয়েবা আসার আগে আরব দেশে দেখা গেছে যে মারামারি কাটাকাটি খুন খারাপি লুটতরাজ হিংসা জিঘাংসা নারী নির্যাতন শিশুদেরকে হত্যা করা বহু রকমের অকারেন্স বহু রকমের দুর্ঘটনা সেখানে ছিল এবং তারা নিজেদের মালকে পাহারা দিয়ে রাখত কালেমা তাইয়েবা এসে তাদেরকে পাহারা দিল কালেমা তাইয়েবা আসার কারণে দেখা গেল যে শান্তি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেল কালেমা তাইয়েবা আমাদেরকে কি শেখাচ্ছে কালেমা তাইয়েবার এই সুষমাটা সব জায়গাতে চলে গেছে কালেমা তাইয়েবা যেখানে চালু আছে অর্থাৎ যেখানে ইসলাম চালু আছে সেখানকার গরু ছাগলও শান্তিতে বাস করবে এমনকি সেখানে শ্রীগাল কুকুরও শান্তিতে বাস করবে কুকুরের বাচ্চাকে পানি পান করানোর কারণে একজন পাপিষ্ট ব্যক্তি জান্নাত পেয়ে গেল ও তো কালেমা বলাই যিনি কালেমা তাইয়েবা বানিয়ে এসেছিলেন তিনি তো এ ঘোষণা দিয়েছিলেন তিনি তো বলেছিলেন বিড়ালকে আটকিয়ে রেখে হত্যা করার কারণে তাকে আল্লাহ পাক জাহান নামে দিয়ে দিলেন হত্যা করার কারণে মানে বিড়ালকে আটকিয়ে রেখেছিল জনক মহিলা ছেড়ে দেয়নি যে ছেড়েও দেয়নি খেতে দেয়নি খেতেও দেয়নি ছেড়েও দেয়নি খেতেও দেয়নি এভাবে আটকিয়ে রেখে নির্মমভাবে হত্যা করার কারণে তার সালাদ সিয়াম সব কিছু তাকে আটকাতে পারলো না এই কালেমা তাইয়েবা যদি সমাজে চালু হয় তাহলে বিড়াল শান্তিতে বাস করবে কালেমা তাইয়েবা যদি চালু হয় তাহলে কুকুর শান্তিতে বাস করবে নবী মোহাম্মদুর রসাল্লাম তিনি কালেমা তাইয়েবার প্রচারক ধারক ও বাহক তিনি বলেছিলেন যে তোমরা পশু জবাই করার সময় চাকুটা ধারালো করে নিও যাতে পশুর কষ্ট না হয় তাহলে গরু ছাগলের অধিকার প্রতিষ্ঠা এই কালিমা তাইয়েবা আসার কারণে এই কালিমা তাইয়েবার মাধ্যমে হয়েছে প্রাণী কুলের শান্তি সবকিছু কালেমা তাইয়েবার কারণে এসেছে এবং কালেমা তাইয়েবার যতদিন থাকবে কালেমা তাইয়েবার বিশ্বাস যতদিন থাকবে ততদিন আকাশ ভাঙবে না জমিন বিদীর্ণ হবে না পৃথিবীর বিপর্যয় আসবে না কালেমা তাইয়েবার শেষ হবে কালেমা তাইয়েবার বিশ্বাস চলে যাবে পৃথিবী প্রলয়কারী ঘূর্ণিঝড়ে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন তো ধন্যবাদ শেখ মাদানে আপনাকে যে আমরা কালেমা তাইয়েবার যে শক্তি এই শক্তিটা একটা এটা অনুমান করতে আমাদের কষ্ট হচ্ছিল সেই বিষয়টা কিন্তু একটা গাছের সাথে তুলনা করে আমাদের চোখের সামনে একবার স্পষ্ট করে তুলে ধরা হচ্ছে তো শেখ শহীদুল্লাহ খান আমরা এখানে ওই যে তৃতীয় যে বিষয়টা তুতি উকুলাহা কুল্লাহীন এই বিষয়টার উপরে ভিত্তি করে ওই যে এই কথাটা আপনি ওই সময় ইশারা দিতে চাইলেন যে ফা আল্লাফা বাইনা কুলু বিকুম এরপরে তোমরা সাফা হুফরাতে মিনান নার ওই কথাটাকে আসলে এখানে যে আল্লাহ উপকার করতে পারে হ্যাঁ, আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনটি দিক তুলে ধরেছেন এক হলো দৃঢ়তার দিক দিয়ে দ্বিতীয় হলো তার ওফার ওহাফিসামা উদ্দেশ্য আসলে এখানে মানে বিশাল দিগন্তে ইয়ে, আচ্ছা, মানে তো আমরা যদি আজকে চিন্তা করি আল্লাহ রসুল যেদিন থেকে এই কালিমা নিয়ে আসলেন সেদিন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে সবচেয়ে যেই ধর্ম বা যেই বিশ্বাসটা বিস্তৃতি লাভ করেছে গোটা বিশ্বব্যাপী সেটি হলো কালিমালা এই বিশ্বাসটাই আবেদন গোটা বিশ্বব্যাপী বিস্তার লাভ করেছে এরপর যে গাছের কথা বলা হচ্ছে যে এটা সব সময় ফলদায়ক হবে সময় জি আল্লাহ রাব্বুল আলমিনের যেমন মাদানী সাহেব অনেক তিনি দৃষ্টান্ত তুলে ধরলেন যে লাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে একটা সমাজ শুধু নয় গোটা বিশ্ব শান্তি লাভ করবে গোটা বিশ্ব এর ফল উপভোগ করবে এবং সেটি একদিন দুদিনের জন্য নয় সর্বদাই স্থায়ীভাবে যতদিন এ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি মানুষের ইমান থাকবে এর প্রতি মানুষের বাস্তবায়ন থাকবে এর প্রতি মানুষের যতদিন এটার প্রতি আমল থাকবে এবং এটাকে আঁকড়ে ধরবে ততদিন গোটা বিশ্ব ইনশা আল্লাহ কোনো সন্দেহ নাই সেটা শান্তিময় থাকবে যেটি আমরা বলতে পারি যে পৃথিবীর বুকে একটাই ইতিহাস প্রমাণ করে যে এ পর্যন্ত যেটি সফলতা পৃথিবীর বুকে প্রমাণ করেছে তা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম এর যুগ তিনি যখন এই কালিমাকে কি করলেন বাস্তবায়ন করলেন এই কালিমার মাধ্যমে তিনি যখন শাসন প্রতিষ্ঠা করলেন এই কালিমার মাধ্যমে তিনি যখন ইনসাফ কায়েম করলেন তখনই তো এমন একটি সমাজ তিনি গড়ে তুললেন যে সমাজ পৃথিবীর বুকে একটা নজির কোন ধর্ম কোনো মতবাদ অন্য কোনো বাণী দিয়ে কোনো আদর্শ দিয়ে এ ধরনের কখনো পৃথিবীর বুকে নজির স্থাপন কেউ করতে পারেনি যেটি করেছেন নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম আর সেটাই হলো একটাই তিনি বলেছিলেন যে তোমরা শুধু এই কালিমাটি বলো তাহলে তোমরা সফল কাম হবে সফল কাম সব দিক থেকেই নিরাপত্তা এসে যাবে জানের নিরাপত্তা এসে যাবে মালের সকল ব্যক্তি সকল স্তরের এখানে আমরা আর কেউ কোনো জালিম হবে না কেউ হবে না আচ্ছা, আমরা বলতে পারি যে এই খেজুরের গাছের এই খেজুর অনেক ফল আছে যেটা বছরব্যাপী সংরক্ষণ করা কঠিন খেজুরের গাছের খেজুর কিন্তু ওটা সংরক্ষিত হয় রসুলাম বলছেন যে খেজুর যে যেখানে থাকবে যে বাড়িতে থাকবে সে বাড়ির মানুষ ক্ষুধার্ত থাকবে না অভুক্ত নয় কখন অভুক্ত নয় খেজুর যার এখানে থাকবে খেজুরের ভিতরে আরও অনেক উপকারিতা রয়েছে যেগুলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার আজ মেডিকেল সায়েন্স সেটা প্রমাণ করছে খেজুর মানুষের ক্ষুধা নিবারণ করছে পেটের ক্ষুধা আর কালেমা তাইবা আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল এই কালেমা তাইবার জিকির দিয়ে দেলের ক্ষুধা নিবারণ হচ্ছে মানুষের যে পেটের হাহাকার দুর্ভিক্ষ এটা দূর করার জন্য খেজুর আর কালেমা তাইবা মনের দেলের হাহাকার দূর করার জন্য দেলকে শান্ত করার জন্য আল্লাহর হুকুম পালন এবং আল্লাহর দেওয়া এই জিকির আলাবি জিকির তাতমাইনুল কুলুব আফজালু জিক্রিল্লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন মানুষের অন্তরের ভিতরে প্রবাহিত হবে তখন অন্তর শান্ত থাকবে অন্তরের হাহাকার দূর হয়ে যাবে খেজুর খেলে দেখা যাচ্ছে মানুষের পেটের হাহাকার দূর হলো এখানে একটা চমৎকার মিল রয়েছে আরো বিস্তারিত আলোচনার দাবি রাখতেছে আপনার এই আলোচনা আমরা আবার আপনার কাছে ফিরে আসছি তো সে আপনার কাছে আমরা ছোট্ট দুটা জিনিস যেটা প্রভাব আপনি বলতে চাইছিলেন সেখানে এমন একটা ছোট্ট দৃষ্টান্ত দেওয়া যায় কিনা যে এই কালেমা কারো ভিতরে থাকলে একটা সময় মুহূর্ত চলে আসলো যে এখন তার জীবন পাত হয়ে যাবে কেউ তাকে হত্যা করে ফেলবে এই কঠিন মুহূর্তেও সে বলতে পারে যে আল্লাহ আমাকে বাঁচাবে এরকম কোন দৃষ্টান্ত আসলে যেটা আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কালিমার উদাহরণ দিতে গিয়ে যে গাছের উদাহরণ দিচ্ছেন বলছেন আসলুহা সাবিচুন তার শিকড় এমনভাবে গেড়ে থাকবে যেটা সহজে উঠানোর মতো নয় তো কালিমালা ইলাহা ইল্লাহর প্রতি যারা বিশ্বাসী যারা ইমান এনেছে আমরা যদি সেই আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের যুগে যারা ইমান এনেছিলেন তাদের কথা স্মরণ করি সেই বেলাল রাজি আল্লাহ আনহু এবং সেই সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি শাহাদাত বরণ করেছেন সুমাইয়া রবি আল্লাহ আনহা যাদের ভিতরে এই কালিমা স্থান লাভ করেছিল তাদেরকে পৃথিবীর সর্বোচ্চ তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এমনকি তাদেরকে জীবন নাশের হুমকি শুধু নয় বাস জীবনেই তাদেরকে হত্যা করা হচ্ছে এরপরও তারা এমন ভাবে ভিতরে তাদের কালিমা হবে না এবং জনক সাহাবি যুদ্ধের ময়দানে লাইলাহিল্লাহ পরা ব্যক্তিকে হত্যা করার কারণে রসুলাম বললেন যে সে কালেমা পড়ছে তারপর তুমি তাকে কি করে হত্যা করলে তাহলে কালেমা এসেছিল বাঁচানোর গ্যারান্টি দেওয়ার জন্য যে কালেমার কারণে তারা শাহাদত বরণ করেছিলেন সেই কালেমাই আবার তাদেরকে বাঁচাবে বাঁচানোর গ্যারান্টি দিয়েছে এখানে আমাদের আরেকটা দিক খেয়াল রাখা দরকার কেন আল্লাহ রাবুল আলমিন এই কালিমার একটা আল্লাহ রাবুল আলমিন যেই কারণেই এই পৃথিবী সৃষ্টি করেছেন যেই কারণে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন যেই কারণেই তিনি যুগে যুগে নবী রাসুল প্রেরণ করেছেন এবং আসমানি অসংখ্য কেতাব নাজিল করেছেন কারণ হলো একটি তা হলো আল্লাহ সুবাহন আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিনের তাওহিদ এই কালিমা মানেই এই কালিমা মানেই হলো এটা হলো তাওহিদের কালিমা এটা হলো তাওহিদের কালিমা কিন্তু আমাদের আফসোস হতে হয় বা আশ্চর্য হতে হয় যে আজকে আমরা বহুজনই এই কালিমা পড়ছি কিন্তু এরপরেও কালিমা বিরোধী কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি মানে অর্থটা বুঝি না কারণ হলো জি এখানে সমস্যাটা হলো এই যে আসলে কালিমা কি বলতে চাচ্ছে এই কালিমাটি আমি মুখ দিয়ে উচ্চারণ করলে আমার জন্য কি করা যাবে আর কি করা যাবে না এটা আমাদের কাছে স্পষ্ট নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন স্বয়ং নির্দেশ দিচ্ছেন ফা আলাম আন্নাহু কারণ যদি না জানি আমি এটা আবার আমার কোনো কাজে আসবে না অত্যন্ত মূল্যবান যে তিনটা কাউকে যদি বলা হয় যে আচ্ছা এমন একটি গাছ যে গাছের শিকড় অত্যন্ত মাটির গভীরে প্রথিত আছে এবং যে গাছটি আকাশ জুড়ে ছড়িয়ে আছে এবং সেই গাছের ফল যদি দেওয়া হয় এবং সেটা যদি সব সিজনে সর্বকালে সর্বসময়ে তার ফল আমরা ভোগ করতে পারি তাহলে কেমন হবে এই প্রশ্ন যদি কাউকে রাখা হয় তাহলে কি বলবো আমরা যে এর চেয়ে উত্তম কিছু হতে পারে না সেটাই হলো কি ইল্লাল্লাহ তো সুপ্রিয় দর্শক